بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير সকল প্রশংসা আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই যিনি বাণীবাহক করেন ফিরিস্তাদেরকে যারা দুই দুই তিন তিন অথবা চার চার পক্ষ বিশিষ্ট তিনি সৃষ্টিতে যাহা ইচ্ছা বৃদ্ধি করেন আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ অবারিত করিলে কেহ উহার নিবারণকারী নাই এবং তিনি কিছু নিরুদ্ধ করিতে চাইলে তৎপর কেহ উহার উন্মুক্তকারী নাই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় يا ايها الناس اذكروا نعمه الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانا تؤفكون হে মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশ মণ্ডলী ও পৃথিবী হইতে রিজিক দান করে তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হইতেছ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্বেও রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করা হইয়াছিল আল্লাহর নিকটই সকল বিষয় প্রত্যানিত হইবে يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানুষ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে إن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 তোমাদের প্রতিপালক আধিপত্য তাঁরই এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহার তো খর্জুর আটির আবরণেরও অধিকারী নয় تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير তোমরা তাহাদেরকে আহ্বান করিলে তাহারা তোমাদের আহ্বান শুনিবে না এবং শুনিলেও তোমাদের আহ্বানে সাড়া দিবে না তোমরা তাহাদেরকে যে শরিক করিয়াছ তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে সর্বজ্ঞের ন্যায় কেহই তোমাকে অবহিত করিতে পারে না يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد হে মানুষ তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসার্হ إن يشأ يذهبكم ويأت بخلق جديد তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসৃত করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করিতে পারেন وما ذلك على الله بعزيز ইহা আল্লাহর পক্ষে কঠিন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 وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور এবং সমান নয় জীবিত ও মৃত আল্লাহই যাহাকে ইচ্ছা শ্রবণ করান তুমি শোনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রহিয়াছে তাহাদেরকে إن أنت إلا نذير তুমি একজন সতর্ককারী মাত্র إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير আমি তো তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদের পূর্ববর্তীগণ তো মিথ্যা আরোপ করিয়াছিল তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসুলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাব সহ ثم أخذت الذين كفروا فكيف كان نكير অতঃপর আমি কাফিরদেরকে শাস্তি দিয়াছিলাম কি ভয়ঙ্কর আমার শাস্তি ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود তুমি কি দেখো না আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ শুভ্র লাল ও নিকশ কালো ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور এইভাবে রং বেরং এর মানুষ জন্তু ও আম রহিয়াছে আল্লাহর বান্দাদের মধ্যে যাহারা জ্ঞানী তাহারাই তাহাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن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 হইতে পারিতে তোমাদের নিকট তো সতর্ককারীও আসিয়াছিল সুতরাং শাস্তি আস্বাদন করো জালিমদের কোনো সাহায্যকারী নাই ইন্নাল্লাহ আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ إنه عليم بذات الصدور নিশ্চয়ই আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছেন অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন সুতরাং কেহ কুফরি করিলে তাহার কুফরির জন্য সে নিজেই দায়ী হইবে কাফিরদের কুফরি কেবল উহাদের প্রতিপালকের ক্রোধেই বৃদ্ধি করে এবং কাফিরদের কুফরি উহাদের ক্ষতি বৃদ্ধি করে قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো সেই সকল শরিকদের কথা ভাবিয়া দেখিয়াছ কি তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও অথবা আকাশ মণ্ডলের সৃষ্টিতে উহাদের কোনো অংশ আছে কি নাকি আমি উহাদেরকে এমন কোনো কিতাব দিয়াছি যাহার প্রমাণের উপর ইহারা নির্ভর করে বস্তুত জালেমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا আল্লাহই আকাশ মণ্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন যাহাতে উহারা স্থানচ্যুত না হয় উহারা স্থানচ্যুত হইলে তিনি ব্যতীত কে উহাদেরকে রক্ষা করিবে তিনি তো অতি সহনশীল ক্ষমাপরায়ণ وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا ইহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলিত যে ইহাদের নিকট কোনো সতর্ককারী আসিলে ইহারা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সৎপথের অধিকতর অনুসারী হইবে কিন্তু ইহাদের নিকট যখন সতর্ককারী আসিল তখন তাহা কেবল উহাদের বিমুখতায় বৃদ্ধি করিল استكبارا في الارض ومكر السيء ولا يحيق المكر السيء الا باهله فهل ينظرون الا سنه الاولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا পৃথিবীতে অধ্যত্ব প্রকাশ এবং কুটো ষড়যন্ত্রের কারণে কুটো ষড়যন্ত্র উহার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাইবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রম দেখিবে না أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ইহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই তাহলে ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল তাহা দেখিতে পাইত উহারা তো ইহাদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল আল্লাহ এমন নন যে আকাশ মণ্ডলীয় পৃথিবীর কোনো কিছুই তাহাকে অক্ষম করিতে পারে তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا আল্লাহ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীব জন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন অতঃপর তাহাদের নির্দিষ্ট কাল আসিয়া গেলে আল্লাহ তো আছেন তাহার বান্দাদের সম্যক দ্রষ্টা